যাতে করে তার নৈকট্য অর্জন করতে পারে এই জন্য আল্লাহ ফরজ করেছে যেমন যেমন সিয়াম রয়েছে ফরজ তেমন ফরজ ছাড়াও সিয়াম সন্নত নফলও রয়েছে সালাতে ও সালাম নাজল হকিন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুসাল্লামের প্রতি যিনি সিয়ামের ফজিলত সম্পর্কে আমাদেরকে অনেক কিছুই জানিয়েছেন আমাদের ধারাবাহিক আলোচনা আমরা গত রবিবার থেকে শুরু করেছি প্রথম পর্ব তা হচ্ছে মজালিসে শাহরে রমাদান ইমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন সালি ওসাইম রহমতুল্লা আলীর কিতাব থেকে আজকে মঙ্গলবার আঠাইশে সাবান চোদ্দোশো একচল্লিশ হিজড়ি মোতাবেক একুশে এপ্রিল দু আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্ব ছিল ফাজাইল রামাদান বা রমজানের ফজিলত সম্পর্কে আজকে দ্বিতীয় পর্ব হচ্ছে ফাদাইল ফাজাইল সিয়াম বা সিয়ামের ফজিলত মহত্ব সম্পর্কে এ সম্পর্কে কোরআন এবং হাদিসে যা কিছু রয়েছে তা সংক্ষেপে পেশ করার চেষ্টা করব আল্লামা ইবন সাইম রহমতুল্লাহ আলের কিতাব মজালিস শাহরিন রমাদান থেকে মনে রাখতে হবে যে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ফজিলতপূর্ণ ইবাদত বড়ই সওয়াব এবং নেকির কাজ এই মর্মে কোরআন বাহাদিসে দলিল রয়েছে জি তার কিছু আমরা আজকে পেশ করব প্রথম যে বিষয়টি পেশ করব তা হচ্ছে সেয়ামের ফজিলতের একটি দিক হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ এবাদত এত ফজিলতপূর্ণ এবাদত যে আল্লাহ রাবুল আলমিন তা প্রত্যেক ওম্মাতের ওপর প্রত্যেক জাতির ওপর ফরজ করেছেন প্রত্যেক ওম্মাতের নবী রসুল এবং সেই উম্মতের ওপর আল্লাহ ফরজ করেছেন এই মর্মে কোরআনী করিমের শ্যাম সংক্রান্ত প্রথম আয়াত মোহন আল্লাহ ইরশাদ করেছেন ইয়া হে মমিন সকল হে ইমানদারগণ তোমাদের ওপর শ্যামকে বিধিবদ্ধ করা হয়েছে হে মমিনগণ তোমাদের ওপর শ্যাম যাকে আমরা ফার্সি ভাষা থেকে নিয়েছি উর্দু আর বাংলায় রোজা বলে থাকি মূলত সেটি হচ্ছে স্যার এই এবাদত স্যার এই পরিভাষা সুতরাং কোরআন সন্না ভিত্তিক এই পরিভাষাগুলি হওয়া উচিত কোরআন কারিমে হয় সিয়াম রয়েছে প্রতিবা আলিকুম সিয়াম যেমন এই আয়াতে আর না হলে সম শব্দটি কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে যে এমনি নজর তলির রহমানের সমা মারিয়াম আলিহাসালামের ঘটনায় জি কোতেবা আলী আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে প্রতিভা মানে ফরিজা ফরজ করা হয়েছে কামা কথিব আলাল্লাজিন আমিন কাবলেখুম যেমন তোমাদের পূর্ববর্তী জাতির ওপর ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যেসব জাতি ওম্মাদ চলে গেছে তাদের ওপর ফরজ করা হয়েছিল লাল্লাকুম তাত্তাকুন উদ্দেশ্য সে আমির হচ্ছে যাতে করে তোমরা তাকুয়া হাসিল করতে পারো তোমাদের মধ্যে আল্লাহ ভীরুতা আসে তোমরা পাপ মুক্ত হওয়ার প্রশিক্ষণ নিতে পারো তোমরা যাতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযত হতে পারো তাত্তাকুন তাকুয়া বেঁচে থাকার মতো ক্ষমতা তোমাদের মধ্যে যাতে করে তৈরি হয় এ হচ্ছে তাকুয়া আল্লাহর ভয়ে অপাচার থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে ফরজ অজেব ত্যাগ করা থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে হারাম নাজাজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা এ হচ্ছে তাকুয়া সংক্ষেপে তো এই শ্যাম ফরজ করা হয়েছে আমাদের ওপর যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিগুলির ওপর আল্লাহ বলছেন কামা আল্লাহ জিমিন কাবলিকু তাহলে এর দ্বারা প্রমাণিত হল যে অন্য অন্য সমস্ত উম্মত যাদের কাছে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন তাদের কাছে শ্যামের বিধানও পাঠিয়েছেন যা প্রমাণ করে যে সিয়ামের এবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এমন কোন উম্মত ছিল না যাদের কাছে আসমানি বিধান ছিল আর তাদের শ্যামের বিধান ছিল না এবং এর ওপর আল্লাহ রব্বুল আলমিন মহাপুরস্কারও রেখেছেন কারণ আল্লাহ চান যে তার বান্দাদেরকে মহাপুরস্কার দান করেন এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ একটি এবাদত জি যাতে থেকে কেউ মুখাপেক্ষী অমুখাপেক্ষী হতে পারে না যাতে থেকে কেউ অমুখাপেক্ষী হতে পারে না সুতরাং এই শ্যাম প্রত্যেক উম্মতের ফরজ করা হয়েছে দ্বিতীয় যে পয়েন্টটি শ্যামের ফজিলত সম্পর্কে তা হচ্ছে শ্যাম পালনের মাধ্যমে অতীতের গোনা খাতা মোচন হয়ে যায় গোনা মাফ হয়ে যায় মানুষের অন্যায় ভুলভ্রান্তির কাফারা মোচন হয়ে যায় এ মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ হাদিস সাহি বুখারি এবং মুসলিমে রয়েছে আবুহার রদি আল্লাহ তালন থেকে বর্ণিত বলছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মনসামা রমদানা ইমানান মাহতে সাবান গোফের আলহ মাতাকাদ্দামিন জম্মি যেই ব্যক্তি রমজান মাসের শ্যাম পালন করল আল্লাহর প্রতি ইমান রেখে তার মানে শুধু পানাহার ত্যাগ করলে হবে না বা শ্যাম ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে বিরত থাকলে হবে না বরং শ্যাম পালন করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে যেহেতু আল্লাহ আমার ওপর এই শ্যাম ফরজ করেছেন আল্লাহ রবুল আলমিনের কাছে এর আশা রেখে যে আমি এতে কিছু পাব এবং আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে ভীতিতে এ হচ্ছে মানা জি আল্লাহর প্রতি আল্লাহর বিধানের প্রতি আল্লাহ রব্বুল পক্ষ থেকে যে ফরজিয়াত এই ফরজিয়াতের প্রতি ইমান রেখে যারা শ্যাম পালন করবে ওয়াহতে সাবান এবং সওয়াবের আশায় আল্লাহর কাছে আমি সওয়াবের আশা রাখি নেকির আশা রাখি এই নিয়তে ইমান এবং এহতেসাব দুটো শব্দের শর্ত লাগানো হয়েছে আল্লাহর প্রতি ইমানের সাথে এবং নেকির আশায় যেই ব্যক্তি শ্যাম রমদান রমজান মাসের ফরজ শ্যাম আদায় করবে গফির আল্লাহ মাতাকাদ্দামিন জাম্বেহি তার অতীতের গুণাগুলি ক্ষমা করে দেওয়া হবে অতীতের গুনাগুলি ক্ষমা করে দেওয়া হবে সাগিরা গুনহা এই সিয়ামের মাধ্যমে ক্ষমা করে দেওয়া হবে আর কাবিরা গুনহার থেকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য এই সিয়াম বা অন্যান্য নেক আমলের যে ফজিলতগুলো রয়েছে তার সাথে তওবা শর্ত রয়েছে তওবা করতে হবে যেমন আহসনাতুল জামাত এই আকিদায় বিশ্বাসী যে কাবিরা গোনা থেকে মুক্ত হওয়ার জন্য কাবিরা গোনা থেকে তবা করতে অর্থাৎ কাবিরা গোনা বন্ধ করতে হবে তার উপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে বদ্ধপরিকর হইতে হবে যে আমার দ্বারা গুণা হবে না মানুষের বান্দার হক নষ্ট করে থাকলে সে হক ফেরত করতে হবে অথবা সে হক থেকে মুক্ত হইতে হবে এইরকম শাহি মুসলিম হাদিস রয়েছে আবু আল্লাহ তালানো থেকে সে হাদিসটিও বর্ণিত বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আসলাতুল খামস পাঁচ অক্ত সলাত যারা আদায় করে অল তুই এলাল জুমা এবং এক জুমা থেকে আর এক জুমা আর জুমা যদি আদায় করা সম্ভব না হয় কোনো পরিস্থিতিতে তাহলে জুমার বিকল্প হচ্ছে জোহরের সালাদ ও রমাদানও এলা রমাদান এবং প্রত্যেকটি রমজানে যারা সে আম পালন করল মোকা ফেরাতুন লেমা বেইনা হন্না মোকাফেরাতুন মা বেইনা হন্না দুই রকম রয়েছে এর মাঝের গোনাগুলি মোচনকারী হয়ে যাবে পাঁচ অক্ট সলাদ জুমার সলাদ আর রমজান মাস রমজান মাসের সিয়াম এগুলি এর মাঝের গণাগুলির জন্য মোচনকারী হয়ে যাবে কাফেরাত হয়ে যাবে কাফারা হয়ে যাবে এজাজতনে বাতিল কাবায়েরও কিন্তু শর্ত হচ্ছে যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকা হয় বলে বোঝা গেল যে কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে আর কাবিরা গোনা থেকে ক্ষমা চাইলে তবা করতে হবে শুধু শ্যামের মাধ্যমে কাবিরা থেকে ক্ষমা পেয়ে যাবে এটা হবে না এজাজ থুনি বা তিলকা রোকাবিরা থেকে যদি বেঁচে থাকে তিন নম্বর ফজিলত শ্যামের হচ্ছে যে শ্যামের যে প্রতিদান রয়েছে সবাব নেকি রয়েছে তা একটা নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় যেমন একটা নেকি করলে একটা স্বভাবের কাজ করলে দশ গুণ অথবা দশটা একশত গুণ একশো সাতশত গুণ এইরকম যে হাদিসগুলি রয়েছে অন্য অন্য এবাদত বন্দীগীর ক্ষেত্রে সবের কাজের ক্ষেত্রে সিয়ামের ফজিলত এই দশে অথবা একশোতে অথবা সাতশোতে সীমিত নয় বরং শ্যাম পালনকারী রোজাদারকে অফরন্ত তাকে প্রতিদান দেওয়া হবে বিনা হিসাবে আল্লাহ এই হিসাব জানে কোনো মানুষ এই হিসাব জানে না কোনো জিন এই হিসাব জানে না মালায়িকাকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়নি যে এতটা দাও বরং আল্লাহ রব স্বয়ং এর বদলা দেবেন বিনা হিসাবে এই মর্মে সহিবখারি মুসলিমে হাদিস রয়েছে আবু রাজি আল্লাহ তালানো থেকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কাল আল্লাহ তালা মহান আল্লাহ ইরশাদ করেছেন হাদিসে কুলসিতে কুল্ল আমালে ইবনে আদম আল্লাহু আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য অর্থাৎ তাতে সেই আমলগুলিতে যে আমলগুলি রয়েছে তাতে তার একটা অংশ রয়েছে জি তার একটা অংশ রয়েছে জি হ্যাঁ সেটা সহজে প্রকাশ পায় জি মানুষ গোপন করলেও গোপন সাধারণত থাকে না জানবেই মানুষ জি আর সেখানে লোক দেখানো নিয়ত চলে আসতে পারে সম্ভাবনা খুব বেশি রয়েছে কুল্লু আমলে ইবিনা আদম আল্লাহ আদম সন্ধ্যার প্রত্যেক আমল তার জন্য তাতে তার ভাগ রয়েছে ইল্লা সম তবে সম তবে সেয়াম রোজা ফাইনাহ লি আল্লাহ বলছেন যে সেয়াম একমাত্র আমার জন্য হয় বান্দার তাতে কোনো রকমের অংশ থাকে না আপনি দান খায়রাত করলে মানুষে জানবে সুতরাং সুনাম করবে একটা অংশ পেয়ে গেলেন সুনামের সলাত আদায় করতে যাচ্ছেন নিয়মিত আপনি মসজিদে যাচ্ছেন লোকজন দেখছে আপনাকে লোকেরা মুসল্লি বলছে কিন্তু আপনি কখন শ্যামে আছেন খাচ্ছেন কি না খাচ্ছেন আপনার একেবারে ঘনিষ্ঠ ঘরের মানুষ ছাড়া কেউ জানতে পারবে না জি অনেক সময় ঘরের মানুষও টের পাবে না যে আপনি শ্যামে আছেন কি না জি তো বলছেন আল্লাহ রবুল্লা আলমিন যে একমাত্র সম ফাইন না হল্লি এই সম রোজা আমার জন্য রাখা একমাত্র যার মধ্যে এখলা আছে সেই রোজাদার হইতে পারে শ্যাম পালনকারী হইতে পারে ওয়া আন্না আজিজি বেহি সুতরাং আমি স্বয়ং তার বদলা দেব স্বয়ং আমি বদলা দেব জি কন মালাইকার মাধ্যমে তার বদলা হবে না আর আল্লাহ স্বয়ং যখন বদলা দিবেন সেটা বিনা হিসাবে অফুরন্ত বদলা হবে এই ছিল একটি ফজিলতের দিক এছাড়াও এতে আরও ফজিলতের দিকগুলি উল্লেখ করা হয়েছে যেমন বলা হয়েছে ওয়াসিয়াম ও জুন্না আল্লাহ বলছেন যে আর সিয়াম রোজা হচ্ছে বর্ম শুরু বা ঢাল শুরু ঢালের মাধ্যমে রণক্ষেত্রে যোদ্ধা আত্মরক্ষা করে আর সিয়ামের মাধ্যমে বান্দা ইয়াস্তাজন্য বেহাল আবদমিনা নার যে এই সিয়ামের এবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে বান্দা জি এবং সিয়ামের মাধ্যমে মানুষ পাপাচার থেকে নিজের আত্মরক্ষা করে বাঁচায় দুটোই দিক তাতে রয়েছে ফায়দা কানে অমসমে আহেদেকুম সুতরাং তোমাদের যেই দিন রোজার দিন হবে শ্যামের দিন হবে ফালা ইয়ারফ সেই দিন যৌন সম্পর্কীয় কোনো আলাপ আলোচনা না করে জি ওইসব কথা বেগানার সাথে সবসময় হারাম কিন্তু এমনকি আপন বিবির সাথে স্বামী স্ত্রীর মাঝেও এসব কথা যেন বেশি সিয়াম অবস্থায় না ফালাই আরফোসে ওয়ালায়াস খাব আর হইচই যেন না করে চিৎকার না করে উচ্চস্বরে কথা বলা প্রয়োজনে যায় কিন্তু রোজা অবস্থায় শ্যাম অবস্থায় যেন হইচই না করে উচ্চস্বরে কথা না বলে ফাইন বাহু আহদনা ওকাত আল্লাহ তারপরে কেউ যদি গালমন্দ করে আপনাকে আওকাত আরও অথবা মারামারি করতে আসে ফালিয়াকুল জি প্রতি উত্তর করবে না হ্যাঁ গালের বদল গাল নয় মারতে আসছে আমিও লাফিয়ে যাব এমনটা নয় বরং বলবে ইন্নি সাইম আমি সিয়াম অবস্থায় আছি আমি রোজার অবস্থায় আছি ইন্নি সাইম আমি সিয়ামে আছি আমি সিয়ামে আছি বলার মাধ্যমে একটি কথা তাকে জানাবে একটি মেসেজ সেটা হচ্ছে যে আমি কাপুরুষ নই আর আমি তোমার চাইতে দুর্বল নই যে আমি জবাব দিতে পারবো না তুমি মারতে আসছো আমি মারতে পারবো না এমন কথা নয় পারবো কিন্তু আমি সিয়াম অবস্থায় আছি এটা একটা মেসেজ দেওয়া তাকে আর একটি মেসেজ দেওয়া যে আমি সিয়াম অবস্থায় আছি রোজা অবস্থায় আছি সুতরাং রোজাদার যে এবাদতে আছে তার শ্রদ্ধা সম্বন্ধে হ্যাঁ তার মান সম্মানের খেয়াল রাখো তার সাথে ভালো আচরণ করো সে আল্লাহর এবাদতে নিয়োজিত আছে তার সাথে খারাপ আচরণ করিও না আল্লাহর ভয় ভীতি তার মধ্যে সঞ্চার করার চেষ্টা করা তারপরে আল্লাহ রবনী বলছেন ওয়াল্লাজি নফস মোহাম্মদিন বিয়াদিহি বা রসুরত বলছেন সেই আল্লাহর শপথ করে বলছে রসুর উল্লাহ সাল্লাম বলছেন যার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ রয়েছে রোজাদারের মুখের ঘ্রাণ মুখের ঘ্রাণ ক্ষুদাই থাকার কারণে সারাদিন অনাহারে থাকার কারণে ভিতর থেকে পাকস্থলী থেকে যে ঘ্রাণটা বেরিয়ে আসে মুখ দিয়ে সেটা বোঝানো হয়েছে এই খালুফ মানে এই নয় যে কেউ দাঁত পরিষ্কার করবে না মুখ পরিষ্কার করবে না আর তারপরে দাঁতে আর ভাই মুখে ময়লা আবর্জনা হয়ে আছে আর সেই জন্য মুখ গন্ধ করছে সেটা আল্লাহর কাছে ফিরে না সেটা সব সময় সেটা হচ্ছে খারাপ সেটা সবসময় খারাপ সুতরাং সকালে হোক আর দুপুরে হোক আর বিকালে হোক দাঁত পরিষ্কার করতে হয় মিসওয়াক করতে হয় মিসওয়াক সকাল বিকাল সব সময় করতে হবে যাতে করে মুখ দাঁত পরিষ্কার থাকে এখানে খালুফ বলতে ক্ষুদায় থাকার কারণে যে ভিতর থেকে ঘ্রাণটা আসে যেটা বাহ্যিক তাতে একটা গন্ধ আছে কিন্তু সেটা আল্লাহর কাছে আতিয়াব আল্লাহর কাছে অধিক সুগন্ধিময় মেন রেহেল মিস্ক মৃগনাভি থেকে যে সুগন্ধি হয় আতর হয় মিস্কাম্বারির তার চাইতে বেশি তার চাইতে বেশি আল্লাহর কাছে সুগন্ধিময় তারপরে রসুল্লাহ বলছেন ফারহাতান রোজাদারের দুটো খুশির সময় রয়েছে শ্যাম পালনকারী দুটো খুশির সময় রয়েছে ফিয়াফরাহমা যে দুটো খুশি আনন্দ রোজাদারের হয়ে থাকে একটি হচ্ছে এজা আফতারা ফারিহাবে ফিতরেহি এফতারির সময় একটা খুশি হয় এফতারির সময় খুশি হয় সারাদিন অনাহারে থাকার পরে যে যখন খাওয়া দাওয়া পেল সিক্ত হইল শরীর একটা পার্থিব খুশি জি আর একটা দিনই খুশি যে আলহামদুলিল্লাহ একটা সম বা একটা রোজা আমি কমপ্লিট করলাম এটা হচ্ছে খুশি জি এ হচ্ছে সন্ধ্যাবেলার খুশি ইফতারির সময় ওয়াইজ আল্লাহ ফিয়া রব বাহু ফারি হবে সমি আর যখন রবের সাথে সাক্ষাৎ ঘটবে আল্লাহর কাছে মহাপুরস্কার পাবে যখন অগণিত আল্লাহ প্রতিদান দেবেন সবাব নেকি দিবেন তখন এই সিয়ামের মাধ্যমে অত্যন্ত খুশি অনুভব করবে খুশি হাসিল করবে একজন বান্দা আল্লাহ রব্বুল আলমের সাথে যেদিন সাক্ষাৎ হবে এভাবে শাহি মুসলিমের রেওয়ায়ত রয়েছে এই হাদিসটি কিন্তু কিছু শব্দের পার্থক্যের সাথে আল্লাহ রবানি বলছেন কুল্ল আমাল ইবনে আদম আল্লাহ আদম সন্দের প্রত্যেকটি আমল তার জন্য অর্থাৎ তাতে তার অংশ রয়েছে ইয়োদা আফুল হাসানাত আসারে আমসারি এলাসাবিম নেকিকে দশ গুণ করা হয় এমনকি একশো থেকে সাতশো গুণ পর্যন্ত করা হয় কাল আল্লাহ তালা তবে মহান আল্লাহ বলছেন ইল্লা সম তবে রোজা সেয়াম ফাইনাহুল্লি সেটা একমাত্র আমার জন্য আনা আজিজি বেহি আর আমি তার প্রতিদান দেব কেন ইয়াদা ও শাহুয়াতাহু আত মিন আজালি কারণ সেই ব্যক্তি তার মনের কামনা বাসনা এবং তার পানাহার আমার জন্য একমাত্র ছেড়েছে কারণ পানাহার যদি করে ফেলে গোপনে তো কেউ জানতে পারবে না নির জন্য কেউ পানাহার করলো কেউ জানতে পারবে না তাহলে একজন রোজাদার মানুষ যে পানাহার পরিত্যাগ করেছে তার কামবাসনা পরিত্যাগ করে থেকেছে সারা দিন গোটা রমজানের দিনগুলিতে এটা কার জন্য মিন আজেল একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য এই হাদিসে কয়েকটি দিক ফজিলতের ছিল তার মধ্যে প্রথম দিক যেটি ছিল সেটি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন সেয়ামকে নিজের জন্য খাস করেছেন অন্য আমলকে নিজের জন্য খাস করেননি এটা প্রমাণ করে এই সিয়ামের এবাদতের মর্যাদা এবং আল্লাহ যে কত ভালোবাসেন সিয়ামকে এবং এখলাস প্রমাণ করে কারণ এটি হচ্ছে যেমন বললাম যে অত্যন্ত গোপনীয় এবাদত দ্বিতীয় যে বিষয়টি এই হাদিস থেকে জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ আব্বুল আলমী স্বয়ং বদলা দিবেন ওয়া না আজি বেহি আমি তার বদলা দিব এই বলে এই আমলের প্রতিদানকে নিজের সাথে খাস করেছেন তৃতীয় যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে শ্যাম হচ্ছে ঢাল জি শ্যাম হচ্ছে ঢাল স্বরূপ যেমন মুসনাদ আহমদের হাদিসটি একটু আগে শুনেলাম যে জেন্ন বিহাল আবদমিনান্নার শ্যামের মাধ্যমে শ্যাম এমন একটি ঢাল তার মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করতে পারে বাঁচতে পারে এতে চার নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে রোজাদারের মুখের যে ঘ্রাণ আল্লাহর কাছে কত প্রিয় যে আতিয়াবা ইন্দাল্লাহ রেহে মিস মিস মিস্ক যে সুগন্ধি রয়েছে তার চাইতে বেশি প্রিয় পাঁচ নম্বরে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে রোজাদারের দুটো খুশির সময় রয়েছে একটা হচ্ছে ইফতারির সময় আরেকটি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময় তারপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিনের কাছে রোজাদার বান্দা শ্যাম পালনকারী যখন হাজির হবে তখন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করবে আইনা সায়মুন কোথায় সে রোজাদাররা কোথায় সে রোজাদাররা লেয়াদ খুলুল জান্নাত মিম বাবির রাইয়ান যাতে করে তারা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে আল্লাজি লায়াদ হলো আহাদুন গাইরহম যেই দরজা দিয়ে তারা ছাড়া অন্য কেউ আর প্রবেশ প্রবেশ করবে না এহাদিস হাদিসও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে বিভিন্ন ভাষায় প্রমাণিত রয়েছে যে রোজাদারদের জন্য স্পেশাল দরজা রয়েছে জান্নাতে রোজাদার রোজা তো রমজান মাসের যদি হয় তাহলে সেটা সবার জন্য ফরজ তাহলে একজন মানুষ যদি রোজা না রাখে তো জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে কিন্তু এ হাদিসের উদ্দেশ্য আল্লাহ আলম সেটা হচ্ছে যারা বেশি বেশি সন্ন্যত নফল শ্যাম পালন করেছে তাদের জন্য স্পেশাল করা যায় আর এই নয় যে যারা রোজা রাখেনি ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ এবাদত ছেড়ে দিয়েছে আর তারা অন্য দরজা দিয়ে জান্নাতে চলে যাবে এটা বোঝানো হয়নি যদিও যাই তাহলে তারা শাস্তি পাওয়ার পরেই যাবে শাস্তি পাওয়ার পরেই যাবে আর আল্লাহ ইচ্ছা করলে আর হয়তো রোজায় ঘাটতি রেখেছে আর তারপরে তবা করেছে আল্লাহ তার তবা কবুল করেছেন সুতরাং আল্লাহ শাস্তি না দিয়ে তাকে জান্নাতে দেবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু মনে রাখতে হবে যে রমজান মাসের সিয়াম কেউ ছেড়ে দেবে আর ভাববে যে আমি আজাব মুক্ত থেকে যাব এটা কখন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাতে থেকে খালে সন্তর থেকে তবা করে ফিরে না আসবে যাদের এই রকম ঘটনা ঘটে গেছে যে অনেক শ্যাম ছুটে গেছে তারপরে শ্যাম যাদের অতীতে ছুটে গেছে এই ঘাটতি পূরণের জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল বলেছেন যে কেয়ামতের দিনে আল্লাহ ঘোষণা করবেন যে দেখো এর নফল কিছু আছে কিনা সুতরাং ওই সব ভাই বোনদেরকে বলবো যারা অনেক রোজায় ঘাটতি রেখেছেন জীবনে সাবালক হওয়ার পরে রোজাগুলি ছুটে গেছে বেশি বেশি সন্নত নফল সেয়ামের মাধ্যমে রোজার মাধ্যমে এই ঘাটতি পূরণের চেষ্টা করুন আল্লাহ যেন তৌফিক দান করেন শেষখানে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্যামের ফজিলতের পয়েন্ট শেষ পয়েন্ট সেটি হচ্ছে যেই ব্যক্তি শ্যাম পালন করবে নিয়মিত এই শ্যাম তার জন্য কিয়ামতের দিনে সাফাত করবে সুপারিশ করবে যেমন সাফাত হবে রসৌল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাফাতে উজমা বৃহৎ সাফাত হবে জি আর তারপরে অন্য অন্য আম্বিয়া রসুলগণের সাফাত হবে তারপরে সিদ্দিকিন সোহাদা সালহিনদের সাফাত হবে আল্লাহর অনুমতিতে হবে জি হ্যাঁ আল্লাহ যার জন্য চাইবেন তাদের জন্য সাফাত হবে কিন্তু এছাড়াও শ্যাম সুপারিশ করবে আর কোরআন সুপারিশ করবে এই মর্মে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস রয়েছে মুসনাদে আহমদে এবং তাবরানিত রয়েছে জি হাদিসটি ইমাম মুনজির রহমতুল্লাহ আলী বলছেন রিজালহ মুহতাজুন বেহিফি সাহি এর বর্ণনাকারীগণ সাহি বখারির বর্ণনা কারী অর্থাৎ হাদিস সাহি বলতে চেয়েছেন বলছেন আবদুল্লাহ বিন আমর বিন আসরদ আল্লাহ তালহমা যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আসিয়াম আল কোরআন ইয়শফান আবদি অমাল কেয়ামা সিয়াম রোজা এবং কোরআনে করিম সুপারিশ করবে বান্দার জন্য কেয়ামতের দিবসে কেয়ামতের মাঠে বিচার দিবসে কোরআনে করিমও সুপারিশ করবে আর এ সেয়ামও সুপারিশ করবে ইয়াকুল সেয়াম শ্যাম বলবে রোজা বলবে এই রব্বে মানা তহ তমা অশাহওয়াতা আমি তাকে খাদ্য থেকে এবং কামবাসনা থেকে বিরত রেখেছিলাম তার পেটের চাহিদা আর জন চাহিদা থেকে বিরত রেখেছিলাম আমার কারণে সে তার জন চাহিদা পূরণ করেনি অথচ তার জন্য বৈধ ছিল রাতে যেটা বৈধ অন্য সময় যেটা বৈধ কিন্তু সিয়াম পালনের জন্য সে তা থেকে বিরত থেকেছে আর আমি তাকে বাধা দিয়েছিলাম পানাহারে সে আমার কারণে খায়নি আমার কারণেই পান করেন করেনি মানে আতহতম অশাহওয়াতা ফি হে সুতরাং আল্লাহ আমার সুপারিশ তার জন্য কবুল করো তার জন্য তার কল্যাণের জন্য তার মুক্তির জন্য তার মর্যাদা উঁচু করার জন্য আমার সাফাত বা সুপারিশ কবুল করো ওয়াকুল কোরআন আল কোরআন বলবে মানা তোহন নমা বিল্লাইলি আল্লাহ তাকে রাত্রে ঘুমাতে বাধা দিয়েছিলাম তাহলে এর থেকে বোঝা যায় যে উত্তম হচ্ছে রাতে বেশি বেশি কোরআন তেলাওত করা সুরায় মুজাম্মির আল্লাহ এরই প্রশংসা করেছে ইন্না নাশিয়াত আল্লাহ ইন্না নাশিয়াত আল্লাহ হিয়া আসাদ ওয়াত আওয়া মুকিলা রাতে তেলাওত আর সেই তেলাওত সলাতের বাইরে না হয় যদি তাহাজুদের সলাতে কেয়াম অবস্থায় হয় সেটা সবচেয়ে উত্তম এজন্য এই হাদিসও বলা হয়েছে যে কোরআন বলবে মানা তহন নমা বিল্লাহ আল্লাহ রাতে তাকে নিদ্রা থেকে আমি বাধা দিয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ ঘুমাতে দিনি আমি কারণ আমার কারণে সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে রাত জেগে তাহাজুদ পড়েছে ফসাফে নিফি সুতরাং এই বান্দার জন্য আমার সুপারিশ কবুল করু কালা ফায়ুসফা আন বা ফায়ুসাফা আন তাদের সুপারিশ কবুল করা হবে অর্থাৎ সেয়ামের সুপারিশও কবুল করা হবে আল্লাহর কাছে আর কোরআন করিমেরও সুপারিশ কবুল করা হবে এই ছিল সিয়ামের ফাজাইল সম্পর্কে কিছু কথা কোরআনে বাহাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে কোরআন সন্ন্যার কথা শেখার জানার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ মাবাল্লেগনা রমাদান সহি সালামত নিরাপদ আমাদেরকে রমজান পর্যন্ত যেন পৌঁছিয়ে দেন এবং রমজান মাসে আল্লাহ আমাদেরকে শ্যাম কেয়ামের তৌফিক দান করেন যেমন রমজান মাসে শ্যাম পালন করা আল্লাহ ফরজ করেছেন শ্যাম পালন করবেন তেমনি যথাসাধ্য আপনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত কেয়ামুল্লাইল তারাবির সলাত আদায় করবেন যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থাতেই আদায় করবেন যদিও সেটি জামাত সহকারে আদায় করা মসজিদে উত্তম কিন্তু যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় আর সম্ভব হয়তো এবছরে হবে না সুতরাং আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে নিজের ঘরেই আপনার এ কেয়াম তারাবির সলাত আদি করবে আল্লাহ যেন তৌফিক দান করে এছাড়াও রমজান মাসের অনেক নেক আমল রয়েছে যেগুলো নিয়ে ইনশা আল্লাহ তালা একটি পর্বে আলোচনা করব আল্লাহ যেন সমস্ত নেক আমলগুলিতে আমাদেরকে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين